কুরবানি কুরবানি এলো কুরবানি কুরবানি কুরবানি এলো কুরবানি কুরবানি কুরবানি এলো কুরবানি আল্লাহর কাছে যদি হতে চাও দামি আল্লাহর কাছে যদি হতে চাও দামি আল্লাহর কাছে যদি হতে চাও দামি তারি নামে কর কুরবানি কুরবানি কুরবানি এলো কুরবানি কুরবানি কুরবানি এলো কুরবানি আল্লাহর কাছে যদি হতে চাও দামি আল্লাহর কাছে যদি হতে চাও দামি আল্লাহর কাছে যদি হতে চাও দামি তারি নামে কর কুরবানি কুরবানি কুরবানি এলো কুরবানি কুরবানি কুরবানি এলো কুরবানি কুরবানি কুরবানি এলো কুরবানি ইব্রাহিম নবী তার প্রিয় ছেলেকে আল্লাহর নামে সপে দিল সব ভুলে ইব্রাহিম নবী তার প্রিয় ছেলেকে আল্লাহর নামে সপে দিল সব ভুলে ইব্রাহিম নবী তার প্রিয় ছেলেকে আল্লাহর নামে সপে দিল সব আর সে আজিমকে পে উঠলো তখনই আর সে আজিমকে পে উঠলো তখনই আর সে আজিমকে পে উঠলো তখনই পাঠালেন দুম্বা প্রভু কুরবানির কুরবানি কুরবানি এলো কুরবানি কুরবানি কুরবানি এলো কুরবানি কুরবানি কুরবানি এলো কুরবানি আল্লাহর কাছে যদি হতে চাও দামি আল্লাহর কাছে যদি হতে চাও দামি আল্লাহর কাছে যদি হতে চাও দামি তারি নামে কর কুরবানি কুরবানি কুরবানি এলো কুরবানি কুরবানি কুরবানি এলো কুরবানি কুরবানি কুরবানি এলো কুরবানি ইসমাইল নবী যখন ধৈর্য ধরেন আল্লাহর পরীক্ষায় তিনি সফল হলেন ইসমাইল নবী যখন ধৈর্য ধরেন আল্লাহর পরীক্ষায় তিনি সফল হলেন ইসমাইল নবী যখন ধৈর্য ধরেন আল্লাহর পরীক্ষায় তিনি সফল হলেন খুশি হয়ে প্রভু মুসলিমের মাঝে খুশি হয়ে প্রভু মুসলিম মুসলিমের মাঝে খুশি হয়ে প্রভু মুসলিমের মাঝে দিলেন বিধান জীব কুরবানির কুরবানি কুরবানি এলো কুরবানি কুরবানি কুরবানি এলো কুরবানি কুরবানি কুরবানি এলো কুরবানি আল্লাহর কাছে যদি হতে চাও দামি আল্লাহর কাছে যদি হতে চাও দামি আল্লাহর কাছে যদি হতে চাও দামি তারি নামে কর কুরবানি কুরবানি কুরবানি এলো কুরবানি কুরবানি কুরবানি এলো কুরবানি কুরবানি কুরবানি এলো কুরবানি আল্লাহ তালা বলেন কোরআন পাকেতে হই না খুশি আমি গোস্ত খুনেতে আল্লাহ তালা বলেন কোরআন পাকেতে হই না খুশি আমি গোস্ত খুনেতে আল্লাহ তালা বলেন কোরআন পাকেতে হই না খুশি আমি গোস্ত খুনেতে চাই যে শুধু আমি তাকওয়া তোমাদের চাই যে শুধু আমি তাকুয়া তাকুয়া তোমাদের চাই যে শুধু আমি তাকুয়া তোমাদের পুরস্কার পাবে সেই কুরবানির কুরবানি কুরবানি এলো কুরবানি কুরবানি কুরবানি এলো কুরবানি কুরবানি কুরবানি এলো কুরবানি আল্লাহর কাছে যদি হতে চাও দামি আল্লাহর কাছে যদি হতে চাও দামি আল্লাহর কাছে যদি হতে চাও দামি তারি নামে কর কুরবানি কুরবানি কুরবানি এলো কুরবানি কুরবানি কুরবানি এলো কুরবানি কুরবানি কুরবানি এলো কুরবানি কুরবানি কুরবানি এলো কুরবানি কুরবানি কুরবানি এলো কুরবানি প্রিয় শ্রোতা আপনারা শুনলেন জাতীয় সাংস্কৃতিক সংগঠন স্বপ্নপূরণের পরিবেশনা